আনাস রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম এর সম্মুখ দিয়ে এক জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল ব্যক্তিটি সম্পর্কে সবাই প্রশংসা করছিলেন তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে পরে আরেকটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল লোকেরা তার সম্পর্কে খারাপ মন্তব্য করল কিংবা বর্ণনাকারী অন্য কোনো শব্দ বলেছেন তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে তখন বলা হলো হে আল্লাহ রসুল এ ব্যক্তি সম্পর্কে বললেন ওয়াজিব হয়ে গেছে আবার ওই ব্যক্তি সম্পর্কে বললেন ওয়াজিব হয়ে গেছে তিনি বললেন মুমিনগণ হলেন পৃথিবীতে আল্লাহর সাক্ষ্যদাতা যাদের সাক্ষ্য গৃহীত হয়